الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আহাদুন সামাদুন তুমি আহাদুন সামাদুন তুমি লা শারিক আল্লাহ শেষ বিচারের স্বামী তুমি রহমানুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি সৃজিলে সারা জাহান অপরূপ রূপেতে সৃজিলে সারা জাহান অপরূপ রূপেতে হাসি কান্না দুঃখ দিলে এই রঙ্গ মঞ্চ বুঝতে হাসি কান্না দুঃখ দিলে এই রঙ্গ মঞ্চ বুঝতে সিজিলে সারা জাহান অপরূপ রূপেতে হাসি কান্না দুঃখ দিলে এই রঙ্গমঞ্চ বুঝতে সঠিক পথের দিশা দিয়ে পাঠালে ধরায় মুহাম্মদ রসুল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আহাদুন সামাদুন তুমি আহাদুন সামাদুন তুমি লা শারিক আল্লাহ শেষ বিচারের স্বামী তুমি রহমানুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি মাটির বুকে ফসল দিয়ে করছো যে আহার দান মাটির বুকে ফসল দিয়ে করছো যে আহার দান চন্দ্র সূর্য গ্রহ তারা দিলে তোমার নেয়ামাত ফুরান চন্দ্র সূর্য গ্রহ তারা দিলে তোমার নেয়ামাত ফুরান মাটির বুকে ফসল দিয়ে করছো যে আহার দান চন্দ্র সূর্য গ্রহ তারা দিলে তোমার আমাত ফুরান গাছ গাছালি দিয়ে তুমি দিলে পাখির গান গাইছে সবাই তোমার শান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আহাদুন সামাদুন তুমি আহাদুন সামাদুন তুমি লা শারিক আল্লাহ শেষ বিচারের স্বামী তুমি রহমানুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ